আমাকে রাস্তা দেখাবেন তোমরা বিভ্রান্ত করতে চাও তোমরা আমাকে মুশরেক বানাতে চাও তোমরা আমাকে সিরকের জায়গায় নিয়ে যেতে চাও সিরকের মেলায় নিয়ে যেতে চাও তারা চেয়েছিল নিয়ে যেতে তখন তিনি বলেন এমনি সাকিব আমি অসুস্থ রয়েছি তৌরিয়া করেছিলেন মানে কথা একটু বাঁকা করে বলা হ্যাঁ ডাহা মিথ্যা নয় মনের অসুখ অসুখ মানুষের দুই রকম হয় এক হচ্ছে মানসিক অসুখ এক হচ্ছে দৈহিক অসুখ তো ইব্রাহিম আলী সাল্লাম দৈহিক দিক থেকে তো অসুস্থ ছিলেন না কিন্তু মানসিক দিক থেকে চরম অসুস্থতা বোধ ফিল করছিলেন যে এই মুশ্রেকদের পরিবেশে কেমন করে বসবাস করবো বাবাকেও হেদায়ত করতে পারলাম না বাবায় আরো ধমক দিচ্ছে তাকে হেদায়ত করলে তাকে ভালো কথা বললে তাহলে ঘরেই যদি দুশ্মন থাকে নিজের বাবাই যদি দুশ্মন হয় তাহলে এই তহিদের কথা মানুষকে কি করে পৌঁছাবো মানসিক অসুস্থতায় ভুগছিলেন এমনি সাকিব তো এই আয়াত থেকে লা এলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কেমন করে হয় এ বিষয়টি বুঝার তা হচ্ছে ইন্নানি বারাও মিম্মা তাবুদুন এতে কি রয়েছে দেখি আপনারা কি বুঝলেন আয়াতের তর্জমা থেকে হ্যাঁ যে বলবেন হাত তুলবেন ইন্নানি বারাও মিম্মা তাবা তর্জমা করে দিচ্ছি নিশ্চয় আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি তোমরা যেসবের পূজা করো সেসব থেকে এতে লা এলাহ ইল্লাল্লাহর কোন অংশের ব্যাখ্যা রয়েছে কিসের পয়লা অংশের হ্যাঁ লা এলাহার আমার কোনো উপাস্য নেই মানে এই সব যেসবের পূজা করছো সেসব থেকে সম্পর্ক ছেদের আমি ঘোষণা করছি তাহলে ইন্নানি বারাও মেম্মা তাবুদুনে লা এলাহার ব্যাখ্যা রয়েছে আর ইল্লাল্লাজি ফাতারানিতে ইল্লাল্লাহর ব্যাখ্যা রয়েছে তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার এবাদত আমি অবশ্যই করি তার এবাদত করার জন্য আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন ইল্লাল্লাজি ফাতারানি নিশ্চয় তিনি আমাকে হেদায়ত দিবেন তোমরা গুমরা করার চেষ্টা করলে হবে কি তোমরা গুমরা পথভ্রষ্ট আমাকে করতে পারবে না ওয়াজাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি এবং এই কলেমাকে আল্লাহ ছাড়া কেউ নেই এই কলেমাকে তিনি তার আগামী প্রজন্মে স্থায়ী রেখেছিলেন এই দাওয়াত ইব্রাহিম খলিল্লাহ আলী সালাম তার ছেলে ইসমাইল স্ত্রী হাজারা সারা তাদেরকে শিখেছিলেন ইসমাইল আলী ইসলাম সেই দাওয়াত পৌঁছালেন তার ছেলেদেরকে এবং ইব্রাহিম আলী আলী সালামের আর এক ছেলের নাম কি ইসহাক ইসহাক আলী সালামকে ইব্রাহিম খরিউল্লাহ এই শিক্ষা দিলেন ও যা আল্লাহ কালেমাতান কি ফি দেখি আকেব মানে প্রজন্ম আগামী জেনারেশন তো <clears throat> যারা পরবর্তীকালে আপনার নসলে জন্ম নেবে তাদের মাঝে এই কলেমাকে তিনি স্থায়ী রেখেছিলেন বাকি রেখেছিলেন ইসাক আলী ইসলাম তিনি নবী হলেন ইসাক আলী ইসলাম আবার এই কলেমা শিক্ষা কাকে দিয়ে গেলেন তার ছেলে ইয়াকুব আলী ইসলাম ইয়াকুব আলী ইসলাম তার ছেলে ইউসুফ আলী ইসলাম এই জন্য সমস্ত আম্বেকরামদের মধ্যে হাদিস রয়েছে যে শ্রেষ্ঠ করিম ইবিনে করিম ইবিনে করিম ইবিনে করিম হ্যাঁ শ্রেষ্ঠ শ্রেষ্ঠর ছেলে তার তার বাবাও শ্রেষ্ঠ তার বাবা শ্রেষ্ঠ তার বাবা শ্রেষ্ঠ তিনি হচ্ছেন ইউসুফ আলী ইসলাম ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম সেই বোখারি সব হাদিস আল্লাহ পাক তাদের সবাইকে নবুয়াদ দিয়ে সম্মানিত করেছিলেন যেমন যাতে করে তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয় ফিরে আসে এই কলেমাকে মজবুত করে ধারণ করে থাকলে আল্লাহর দিকে ফিরে আসবে দেখেন যার ইমান এই কলেমার উপর যত মজবুত তত বেশি সে তবা করে আল্লাহর দিকে ফিরে আসবে বাস্তব সত্য আপনার ইমান যত সুন্দর ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু আপনি তত দ্রুত আল্লাহর দিকে ফিরে আসবেন আর যত আপনার সম্পর্ক ঢিলা ফসকা এই কলেমার সাথে বাঁধন আপনার একেবারে কমজোর তত বেশি আপনি পাপের দিকে যাচ্ছেন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন আল্লাহ পাক আমাকে এবাদত বন্দীর জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাকের আদেশ নিষেধ আমাকে মেনে চলতে হবে এটি তার এবাদত আর আমি আল্লাহ নাফারমানি করেছি তাহলে আমার সংশোধনের উপায় কি মুক্তির উপায় কি আল্লাহকে রাজি করার উপায় কি আল্লাহ মেয়ের জন্য ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে আর আল্লাহর দিকে ফিরে আসার নাম হচ্ছে তবা তবার শাব্দিক অর্থই হচ্ছে রুজু করা তাবা ইয়াতুবু মানে ফিরে আসে রাজা ইয়ার জিও তো এই আয়াত এলা এলাহ ইল্লাহ ব্যাখ্যা পাওয়া গেল দ্বিতীয় আয়াত ওয়াকাউল মহান আল্লাহর বাণী কলিয়া আয়াতগুলি কোথায় রয়েছে বলেন তো জানা আছে হাফিজ সাহেবের কেউ আছেন ওয়াইদ কালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমি ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন কোন সূরায় রয়েছে মেলা হাফিজ রয়েছে নাকি সূরা যুখরুফ হে ইয়াহুদি খ্রিস্টান আহলে কিতাব মানে যাদের এই দাবি রয়েছে যে আমরা অমক অমক নবীর অম্মত এবং ওই নবীগণকে কিতাব দেওয়া হয়েছে যদিও কিতাবকে তারা বিকৃত করেছে তাহরিফ করেছে যদিও কিতাবের সাথে সম্পর্ক তাদের নামে মাত্র রয়েছে যেমন বর্তমান আজকালকার জামানা ইহুদি খ্রিস্টান তাদের নামে মাত্রেও তৌরাত এঞ্জেলের সাথে বাইবেলের সাথে সম্পর্ক রয়েছে তাদের পার্থিব জীবনের দৈনন্দিন জীবনের অধিকাংশ কোনো সম্পর্ক নেই দিনের সাথে তাদের সম্পর্ক মদ ব্যবচার কুকাজ আর পুঁজিবাদ কেমন করে ক্যাপিটাল জমা করতে হবে এইসবের সাথে হালাল হারাম আজকে তার বাস্তব প্রমাণ আমেরিকাতে যে তাদের অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে সুদ সুদ সুদের ওপরে সুদ করতে সুদ আর জুয়া সুদ আর জুয়া সুদ আর ইন্স্যুরেন্স করতে করতে ধসে গেছে তাদের অর্থনীতি এদের দিনের সাথে সম্পর্ক কিতাবের সাথে সম্পর্ক নাম অর্থ নামের সম্পর্ক পক্ষান্তরে আলহামদুলিল্লাহ আজকে মুসলিম ওম্মাতের অধিকাংশ লোকের পাপি থাকা সত্ত্বেও মুসলিমদের তাদের কোরআনের সাথে সম্পর্ক তাদের তুলনায় অনেক মজবুত রয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আরো তৌফিক দান করেন এই মুসলিম জাতির পাপিষ্টদেরকে গুণাগারদেরকে ফাসেকদেরকে ইসলামের দিকে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন মুসলিম জাতির বিরাতিদেরকে যারা ভুল বুঝে রয়েছে ইসলাম সম্পর্কে তৌহিদ সম্পর্কে সন্ন্যাস সম্পর্কে রসুল্লাহামের ইত্তিবা অনুসরণ সম্পর্কে তাদেরকে আল্লাহ যেন সহি বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক ইরশাদ করছেন হে নবী ইয়া বলে দিন ঘোষণা করে বলে দেন ইয়া আহলাল কিতাব হে আহলু কিতাব আজকালকার জামানায় আছে কেউ যে অমুসলিমকে বলে দেবে যে দেখো তোমার শান্তি এতেই রয়েছে স্পষ্ট ঘোষণা করতে বলেছে আল্লাহ ফাকরুল আলমী নবী করিম জামা জামানায় কত বড় শক্তি ছিল পারস্য শক্তি অগ্নিপূজক মুশ্রিকী শক্তি আর ছিল রোমান শক্তি সে খ্রিস্টান শক্তি তাদের সবাইকে আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দিতে বলেছেন যেমনই এই আদেশ আল্লাহর পক্ষ থেকে আসল রসুল্লাহাম তাদেরকে চিঠি লিখা শুরু করলেন তাদের শাসকদেরকে রাজাদেরকে বাদশাদেরকে চিঠি লিখেছিল আজ পর্যন্ত সেই চিঠিগুলির পাণ্ডুলিপি মজুদ রয়েছে কেউ চিঠিকে সম্মানের নজর দেখেছে কাউকে আল্লাহ তৌফিক দিয়েছে ইসলাম গ্রহণ তিন রকম হয়েছে কেউ ইসলাম গ্রহণ করে নিয়েছে কেউ চিঠিগুলিকে শ্রদ্ধা করেছে কিন্তু পার্থিব লোভে তারা ইসলাম গ্রহণ করেনি যে ইসলাম গ্রহণ করলে যেমন রোমের রাজা কায়সার হেরাকল যদি মুসলমান হয়ে যায় রাজত্বে চলে যাবে সত্তর দিন কিন্তু চোখে লাগিয়েছিল মুখে লাগিয়েছিল চুমন দিয়েছিল এবং আতরের সুগন্ধির একটি দিব্যাতে ঢুকিয়ে রেখেছিল সে চিঠিকে আর সে বুখারিতে রেওয়ায়ত রয়েছে হাদিস রয়েছে বলেছিল যদি আমি বুঝতে পারতাম জানতে পারতাম যে আমি নবীর কাছে পৌঁছিতে পারবো সাল্লাহ আলী সাল্লাম তাহলে আমি যতই চেষ্টা করা প্রয়োজন ছিল চেষ্টা করতাম কিন্তু আমাকে খ্রিস্টানেরা রোম থেকে পৌঁছিতে দেবে না এখানে হত্যা করে দেবে যদি জানতে পারে তাহলে যে আমি যাচ্ছি মদিনায় মোহাম্মদ রসুল্লাহ সাথে সাক্ষাতের জন্য যদি আমি তার কাছে পৌঁছিতে পারতাম তাকে দেখতে পেতাম লাগাসাও তো আন কাদমেই হেসে বুখারি শরীফ হাদিস তাহলে তার দুই পা আমি ধুয়ে দিতাম একজন কোন রাজা মহাশক্তি যেটি সেই যুগের দুটি পরাশক্তি সেই শক্তির একজন রাজা বলছে কথা আর আরেকটি যে বড় শক্তি ছিল পারস্য শক্তি সেই শক্তি কিসরা সেই কিসরা অবমাননা করেছিল বেয়াদবি করেছিল যেমন এই চিঠি পৌঁছিল চিঠিকে ফেড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল এবং দূতের অবমাননা করা যুগ যুগ ধরে এটি হচ্ছে বেআইনি তার সাথে তারা শেষে বেয়াদবি করেছিল নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে যখন খবর আসলো যে আমার চিঠি আমার পাঠানো চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছে ছিঁড়ে ফেলাকে আরবিতে কি বলে মাজজাকা ইমাজ্জেক মানে ছিঁড়ে ফেলা বা ছিন্ন ভিন্ন করা নবী করিম সাল্লাম বদ্ধ দিয়েছিলেন মদিনায় বসে একটি বদ্ধ আল্লাহ মজ্জে খুকুল্লাহ মজ্জাক আল্লাহ এই ইরানের অগ্নি পূজক রাজা বা তাদের রাজত্বকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও মজ্জে খুব টুকরো টুকরো করে দাও কুল্লাম মজ্জাক টুকরো টুকরো করার মতো তারপরে কি হয়েছিল জানেন শিক্ষার জন্য বলছি আল্লাহর দিনের শত্রুতা করা কোরআনের শত্রুতা করা রসুল্লাহামের হাদিসের শত্রুতা করা ইসলামের শত্রুতা করার পরিণাম যে দুনিয়াতেও খারাপ রয়েছে কত তার শিক্ষার জন্য বলছি ওই রাজার এক ছেলে ছিল সেই ছেলে ছিল অত্যন্ত মদঘর আর লুচ্চা ব্যবচারকারী এই দুচি হারামে ডুবে থাকত আর বাবা যতই লম্পট হোক চাই না যে ছেলে লুচ্চা হোক আর মদঘর হোক তাই না আজকাল কোনো অমুসলিম বাবাও চাই না যে আমার ছেলে জেনা করুক আমার ছেলে মদ খাক চাই কি চাই না নিজে খারাপ হলেও চাই যে আমার ছেলেটা ভালো থাকে দেখবেন যারা সিগারেট খায় তারাও ছেলে মেয়েকে সিগারেট খাওয়া পছন্দ করে না তো <clears throat> ও চাইতে যে না বাধা দেবো এগুলো কাজ করতে দেবো না আর ছেলে এগুলো করবে দেখছি আমার সামনে বাধা হচ্ছে আমার বাবা এই বাধা দূর করে দিলে আমি রাজত্বটাও পেয়ে যাব আর আমি ইচ্ছা মতো ব্যবচার কুকাজ করবো ইচ্ছা মতো মদ পান করবো মদে ডুবে থাকবো কেউ আমাকে নিষেধ করার আর থাকবে না পরিকল্পনা নিল ছেলে বাবাকে মারার জন্য বাবা দেখলো যে এই ছেলে আমার শত্রু হয়ে যাচ্ছে ভালো কথা বলছে শত্রু হয়ে যাচ্ছে তো ও প্রস্তুতি নিচ্ছে ছেলেকে মারার জন্য এইরকম অবস্থা সৃষ্টি হয়ে গেল বাবার ওষুধের ফার্মেসি ছিল রাজার ফার্মেসি রাজা সেখান থেকে ওষুধ ওষুধের ফার্মেসি ছিল সেই ফার্মেসিতে একটা বিষের বোতল বিষের বোতল ভর্তি করে তাতে লিখে রেখেছিল যে দেওয়া ওন মকাউল ইলজেমা এমন ঔষধ যাতে যৌন শক্তি বৃদ্ধি পাবে লেবেলে লিখা ওষুধ রেখে দিয়েছে ওষুধ বানিয়ে কিন্তু আসলে ওষুধ না তা হচ্ছে বিষ ছেলে বাবাকে হত্যা করে রাজত্ব দখল করবে আর আরাম সে কুকাজ করবে বিচার করবে মদ খাবে বাবাকে হত্যা করে দিল যে রাজা জালেম নবী সাল্লামের পবিত্র চিঠিকে ছিঁড়ে ফেলেছিল তাকে তার ছেলে হত্যা করলো আল্লাহ শাস্তি ছেলে বাবাকে হত্যা করে দেওয়ার পরে যখন ঢুকলো রাজ প্যালেসে ঢুকলো দেখলো ফার্মেসি তো আমার বাবার স্পেশাল ফার্মেসি ফার্মেসিতে তো আমাদেরকে ঢুকতে দেয় না ঢুকলো ঢুকার পরে দেখছে ওষুধ পানি দেখছে দেখছে একটাতে লিখা আছে দাওয়া ও মকাউল জমা এমন মেডিসিন যাতে যৌন শক্তি সহবাস শক্তি বৃদ্ধি পাবে আর কি ডক ডক ডক ডক ডক ওষুধ খেয়ে ফেললো আর যে ওষুধ খাওয়া সাথে সাথে জাহান নামে পৌঁছে গেল জাহান নাম রসিদ হয়ে গেল গেল তারপরে শুধু মেয়ে বেঁচে থাকে একটি মেয়ে ওই রাজার মানে এই যে শেষে মরল এর এক বোন ওই বৃদ্ধ রাজা জালেম যে নবী সাল্লামের চিঠির সাথে বেয়াদবি করেছিল ছিঁড়ে ফেলেছিল তার একটি মেয়ে থাকে মেয়ে তখন সেখানকার নেতৃত্ব আসল নারী নেতৃত্ব আজকে থেকে চোদ্দশো বছর আগে আসলাম ইরানে পারস্য দেশে নবী করিম সাল্লাহ ইসলাম শুনতে পেলেন যে ইরানে ওই বৃদ্ধ জালেমা মারা গেছে তার ছেলে একটা ছিল সেও হালাক হয়েছে আর তারপরে রাজার মেয়ে ছিল সে এখন রানী হয়েছে দেশের নেতৃত্বে এসেছে নবী করিম সাল্লাম বাণী করলেন এবং এর পরিণাম সম্পর্কে সতর্ক করলেন মুসলিম উম্মাকে বললেন খারি শরীফ হাজি ইউফলিহা কৌমন ওয়াল্লাহ আমরাহম ইমরা আহ সেই জাতি কখনো মুক্তি পাবে না রেহাই পাবে না শান্তি পাবে না আলাহ পাবে না যেই জাতি নেতৃত্ব দেবে নারী বললাম কৌমাহম এমরাহ তার কিছুদিন পরে নারী নেতৃত্ব দুর্বল নেতৃত্ব একটা পুরুষ রাজার কাছে গিয়ে পুরুষ শাসকের কাছে গিয়ে দুর্বল হয়ে যায় অনেক সময় চুক্তি মানতে বাধ্য হয়ে যায় ইত্যাদি ইত্যাদি নারীদের আল্লাপাক রব্বুল আল দুর্বল করেই সৃষ্টি করেছেন সে কি করে সবল হবে আল্লাপাকের ফিতরাতের বিরোধী কাজ করা অসম্ভব আল্লাপাক যে প্রকৃতি দিয়ে যাকে সৃষ্টি করে সেই প্রকৃতি থাকতে হবে দেখেন অত দূর ওপরের নারী নেতৃত্বে না গিয়ে বাড়িতে দেখেন বাড়িতে আপনার ছেলেরা রয়েছে মেয়েরা রয়েছে আপনার স্ত্রীকে ভয় পারে না বারো বছর চোদ্দ বছরের ছেলে আপোষে কলহ বিবাদ করেছে ঝগড়া করছে মা এত বুঝাচ্ছে বা ধমক দিচ্ছে মারতেও যাচ্ছে পরোয়াই করে না ঠিক না যদি বলে আচ্ছা ঠিক আছে তোর আব্বাকে এখনই বলছি এখন টেলিফোন করছি সোজা হয়ে গেছে বাবার সামনে সোজা নারী দুর্বল মা তারপরেও শাসন করে কন্ট্রোল করতে পারছে না ছেলেদের কি বলছিলাম নবী করিম সাল্লাম এই আয়াতগুলি নাজল হওয়ার পরে প্রত্যেক শাসককে চিঠি পাঠিয়েছিলেন এক রকমের শাসক ইসলাম কবুল করেছিল আর এক রকমের শাসক শ্রদ্ধা করেছিল চিঠির কিন্তু তারা দুনিয়ার লোকে ইসলাম কবুল করেনি আর এক রকমের শাসকরা স্ত্রীর সাথে অবমানা করেছিল রাসুল্লাহ সাথে বেয়াদবি করেছিল এবং শত্রু তার ঘোষণা করেছিল আল্লাহ পাক তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন পলিয়া আহলাল কিতাব হে নাবি আপনি বলে দেন হে আহলি কিতাব তালাও এলা কালেমা এমন একটি বাক্যের কাছে এসে যাও তালাও মানে এসো এলা কলেমা একটি কলেমার দিক কলেমা মানে বাক্য অনেক সময় কলেমা বললে কলেমা মানে শব্দ হয় আসলে কিন্তু এর ভাব অর্থ অনেক সময় বাক্য নেওয়া হয় সেন্টেন্স লা এলাহ ইল্লাল্লাহ কালেমা না কালাম গ্রামারে এমনি আমরা বলছি কলেমা ইলাহিল্লাহ কিন্তু এটি কলেমা কালাম বাক্য এমন একটি বাক্যের দিকে ভাব অর্থ এমন একটি বাক্যের দিকে চলে আসো সাওয়াইম ওয়া যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান আমরা এই মৌলিক বিষয়ে মৌলিক দাওয়াতে আমরা কিন্তু সমান অধিকার রাখি অধিকারের দিক দিয়ে সমান তারপরে আসল দিন তোমাদের কাছে যেই দিন এসেছে মুসা আলি ইসলাম নিয়ে এসেছেন ঈসা আলি ইসলাম নিয়ে এসেছেন তাঁদের দাওয়াত আর মোহাম্মদ রসুলের দাওয়াত একই সমান মুসা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন ইল্লাল্লাহ নিয়ে এসেছেন যাদের অনুসরণে তোমরা দাবি করো কিন্তু তোমরা কাজে পরিণত করো না বিকৃত করেছো সেই ধর্মকে আর মোহাম্মদ রসুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন এমনকি বেদে যদিও বেদ আর রচনা করেছে আসমানে নাজল তো কোনো কিতাব নয় পুস্তক নয় গ্রন্থ নয় কিন্তু যেই বেদ রচনা হয়েছিল যাদের মাধ্যমে তারা এমন এলাকা থেকে গিয়েছিল হয় প্যালিস্টাইন থেকে দু তিনটি ইতিহাস হয়েছে প্যালিস্টাইন থেকে গিয়েছিল অথবা ইরাক থেকে গিয়েছিল যেগুলি হচ্ছে আরজুল আম্বিয়া নবীদের জমি নবীদের ভূমি সুতরাং আজকে থেকে চার থেকে পাঁচ হাজার বছর আগে আর্যরা যখন ভারতে গেল যারা পরে ব্রাহ্মণ নামে পরিচিত হইল আর্যরা গিয়ে যখন নিজেরা বেদ রচনা করলো তাদের কাছে কিছু মগজে নবীদের খবর আসমানি খবর ছিল তৌহিদ সম্পর্কে কিছু জ্ঞান ছিল রচনা করতে গিয়ে তৌহিদের কথা বিভিন্ন বেদে তখন তারা উল্লেখ করলো কিন্তু হিন্দুরা তা বাস্তবে পরিণত করলো না সেই ধর্মকে পৌত্তলিকতার পুতুল পূজার ধর্মে রূপান্তরিত করে দিল এই জন্য বেদেও কিছু তৌহিদের কথা আছে একত্রের কথা আছে আবার দেবী অসংখ্য দেবী দেবতার কথা আছে জগা খিচুড়ি হয়ে গেছে বিকৃত হয়ে গেছে সব কথা আছে পুতুল পূজার কথাও আছে আর একাম ব্রহ্মা দ্বিতীয় নাস্তিক এসব কথা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার জাতি তার দলের লোকেরা লিঙ্গা ছেদি হ্যাঁ, লিঙ্গ ছেদ করা হয় মানে খাতনা করা হবে সব কথাও রয়েছে ঋগ্বেদে কথাও আছে আর তার সাথে সাথে জগা খিচুড়ি হয়ে আরো কিছু আছে তো যদি এই জগা খিচুড়ি থেকে এই হক বাতিলের সংমিশ্রণ যেখানে ঘটেছে সত্য মিথ্যার যেখানে সংমিশ্রণ ঘটে গেছে সেখান থেকে মুক্ত হইতে হলে কোরআনে কারিমের কাছে আসতে হবে যেই কিতাবের আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন তো ওরাজকে বিকৃত করেছে ইঞ্জিনকে বিকৃত করেছে বাইবেলকে বিকৃত করেছে কিন্তু কোরআনে করিমের আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমি কোরআনুল করিম নাজল করেছি জিকির কোরআন এবং হাদিস নাজল করেছি এবং নিশ্চয় আমি তার হেফাজত করব তাই কোরআনে করিমের না একটি শব্দের বিকৃতি হয়েছে না সহি অর্থের বিকৃত হয়ে গেছে বুঝতে পারবেন না এমন হয়নি যদিও একসাথে লোকের অর্থের বিকৃতি করার চেষ্টা করেছে কবর মাজার পন্থীরা বিদাত পন্থীরা সুফি পন্থীরা কিন্তু এখন পর্যন্ত একটি দল কেমন পর্যন্ত বাহাল থাকবে যাদের সম্পর্কে নবী করিম সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কেমন পর্যন্ত এমন একটি দল হকের উপর সত্যের উপর জয়ী থাকবে এবং সাহায্যপ্রাপ্ত মানুষ ঋণ নাহাদিত রয়েছে সাহায্যপ্রাপ্ত থাকবে তাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না তারা হক কথা সহি কথা কোরআন সুন্নার ব্যাখ্যা সারা বিশ্বের মানুষের কাছে পেশ করবে এবং সারা বিশ্বের প্রত্যেকটি এলাকায় কিছু না কিছু লোক থাকবে আল্লাহ আকরবুল আলমিন কোরআনে করিমের এইভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছে সুতরাং অমুসলিম ভাইদেরকে বলবো এবং মুসলিম ভাইদেরকে বলবো যারা নামে মাত্র মুসলমান যে কোরআনের কাছে ফিরে আসতে হবে কোরআনুল করিমের আদর্শের কাছে ফিরে আসতে হবে দুনিয়ার সমস্যা দূর করার জন্য এবং মরার পরে মৃত্যুর পরের যে জীবন আখেরাতের জীবন রয়েছে সেই জীবনের সমস্যা দূর করার জন্য আল্লাহর আজাব থেকে রেহাই পাওয়ার জন্য তো আল্লাপাক বলছেন তালাও কালেমা এমন একটি বাক্যের কাছে চলে আসো সাবা ইম বাইনানা কুম আমাদের মাঝে তোমাদের মাঝে সমান সমান অধিকার রাখে এমন নয় যে কোরআন করিমের বিধান কালিমা এলা এলাহ ইল্লাহকে আমরা কুক্ষিগত করে রেখেছি শুধু মুসলিমদের জন্য না সারা বিশ্বের মানুষের জন্য ইহুদির জন্য খ্রিস্টানের জন্য হিন্দুর জন্য জৈনের জন্য বৌদ্ধর জন্য শিখের জন্য মুসলিমের জন্য সারা বিশ্বের মানুষের জন্য সবার সমান অধিকার রয়েছে আলেমের ছেলে কিন্তু দিনের সাথে সম্পর্ক যদি ঢিলা হয় আর আরেকজন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণেরও ছেলে না শুক্রর ছেলে দম মেথরের ছেলে মুসলমান হয়েছে কালেমা এলা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পরে মুসলিম হয়ে গেছে এবং সেই ব্যক্তি স তার ইসলামের সাথে কালেমার সাথে সম্পর্ক অটুট মজবুত ইন্না আকরাম এখন সম্মানিত কে এন্দাল্লাহ আল্লাহর নিকটে আজ তখন যে যত বেশি আল্লাহকে ভয় করে যার যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রয়েছে তো সাবাইম বাইনানা কমের এটি দিক মনে রাখবেন যে এই কলমায় অধিকার সবার সমান এখানে ভাগ বন্টন নেই বিভিন্ন কাস্টে ভাগ করা হয়নি যা হিন্দুদের মধ্যে ভাগ করা হয়েছে ব্রাহ্মণ শুধু বেদ পড়তে পারবে সংস্কৃত শিখতে পারবে আর বেদ পড়া অন্যদের জন্য নিষিদ্ধ শূদ্ররা মন্দিরে ঢুকতে পারবে না দেহ ডোম মেথর চামার এরা মন্দিরে যেতে পারবে না সরাসরি পুজো দিতে পারবে না ব্রাহ্মণকে আর্জি করবে যে আমার একটু এইগুলি কি বলে প্রসাদ সবগুলিকে একটু পৌঁছিয়ে দেন দেবীর কাছে দেবতার কাছে পৌঁছে দেন না গোলাম মনিপ ডোম মেথর ক্লিনার পাশাপাশি নামাজে দাঁড়াবে এই ইসলাম শিক্ষা দিয়েছে সমান অধিকার রাখবে একই প্লেটে খাবে একই সাথে বসবে আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ এই কলেমা যে সমান সেই কলেমা কি আল্লাহ না বোধা আমরা এবাদত করব না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো এটি কলেমা ইল্লাহ ব্যাখ্যা রয়েছে না নাই আল্লাহ না বোধা মানে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সেই অর্থে বহন করে আল্লাহ না বোধা ইল্লাল্লাহ যখন আপনি বললেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই লাহ ইল্লাল তার মানে আপনি যেন বলছেন একই কথাই যে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করব না করি না আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করি না আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করি না আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে মেয়ে চাই না আল্লাহ ছাড়া কারো কাছে রোগের আরোগ্য চাই না আল্লাহকে বাদ দিয়ে আমাদের একে অপরকে পৃষ্ঠপোষক হিসাবে অভিভাবক হিসাবে রব হিসাবে কেউ ধরব না ধরবে না একে অপরকে কেউ রব হিসাবে গ্রহণ করবে না রব মানে বিধানদাতা বিধানদাতা হিসেবে গ্রহণ করবেন না তাহলে না অলুহিয়াতে শির করবেন না রবুবিয়াতে শির করবেন প্রতিমা পুতুলকে চেষ্টা করলো না হয়েছে একজন মাজারে চেষ্টা করছে না শির প্রতিমাকে চেষ্টা করলো না পুতুলকে চেষ্টা করলো না মাজারেও শিরিক করলো না কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে রব বানিয়ে ফেলেছে কমিউনিজমে বিশ্বাসী মার্ক্সবাদে বিশ্বাসী পুঁজিবাদে বিশ্বাসী মানব রচিত বিধানে বিশ্বাসী রব বানিয়ে ফেলেছে আমাদের দেশ চালাতে হলে না না আজকাল কোরআন শাসন চলবে না আজকাল আজকাল হয় পশ্চিমা তরিকায় চালাইতে হবে হ্যাঁ আর না হলে আপনার রাশিয়ান তরিকাতে চাইনার তরিকাতে চালাইতে হবে সে পদ্ধতি অবলম্বন করতে হবে সোশ্যালিস্ট হইতে হবে আর না হলে ক্যাপিটালিস্ট হইতে হবে এরা যেন আল্লাহ ছাড়া অন্যকে রব বানিয়ে ফেলেছে এইরকমই যারা সরাসরি অনুসরণ করলো না করার শর্ত লাগালো যে আমাদের অমুক পাশ করিয়েছে কিনা স্পষ্ট আয়া হাদিস তারপরে এটা মানা যাবে না কারণ আমাদের অমুক এমন সাহেব বলেনি অমুক হুজুর বলেনি শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানবে তারা যেন মধ্যখানে রব সাব্যস্ত করেছে আল্লাহ বোঝার চেষ্টা করবেন আমরা একে অপরকে মানুষ মানুষকে রব হিসেবে গ্রহণ করব না আদিবিন হাতিম রাজি আল্লাহ তার হাদিসেই রয়েছে যে একজন হালাল করে দিল হালাল মনে করলেন হারাম মনে করে দিল হারাম মনে করলেন তাহলে এইটি রব বানিয়ে না হইল আজকে খ্রিস্টান জগতে ভেটিকানের যে বড় পোপ সে খ্রিস্টান জগতের জন্য যে কোনো জিনিস যদি বৈধ করে তো বৈধ হয়ে যায় এতদিন পর্যন্ত ইসা আল ইসলাম থেকে শুরু করে হালাল ছিল হয়তো হারাম হয়ে যাবে যদি হারাম করে আর হারাম ছিল হালাল হয়ে যাবে এই অধিকার তাদের আছে নাকি তারা বলে ইসলাম এইরকম নাই কাবা শরীফের ইমাম এতদিন ধরে একটি কাজ হারাম ছিল আর হালাল হয়ে যাবে না এই অধিকার কাউকে দেওয়া হয়নি যা হালাল হারাম কোরআন হাদিসে স্পষ্ট হচ্ছে যদি কাবা শরীফ ইমামে হোক বা অন্য কোনো আলেম হোক আর সাধারণ মানুষ কোনো কিছুকে হালাল বলতে হয় তাহলে কোরআন থেকে দলিল নিতে হবে না হয় রসুল্লাহ ইসলামের হাদিসকে দলিল দিতে হবে দলিল রেখে আপনি বলবেন যে না না এতদিন হারাম ছিল ছিল কিন্তু এখন সংস্করণ করা হয়েছে আজকাল কিছু আজকাল কিছু মডার্ন মুসলিমরা বলছে ইসলামের সংস্কার প্রয়োজন এরকম দাবি করছে সংস্কার করতে হবে মডিফাই করতে হবে ইসলামকে এরা ওই রকম যারা মানুষকে রব বানিয়ে নিতে চায় যুগ উপযোগী করতে হবে যেন তাদের কাছে কোরআন সন্ন্যার বিধান যুগ উপযোগী নয় অথচ আল্লাহ পাক কেমন পর্যন্ত কোরআনের হেফাজত করবেন এবং কোরআনের বিধান বাস্তবায়ন হবে এতেই শান্তি পাবে শেষ জামানায় এই কোরআন ছাড়া আর কোনো বিধান থাকবে না নবী করিম সেই ভবিষ্যৎ বানিয়ে পড়েছেন তাওয়াল্লাহ এসব কথা বলে দেওয়ার পরে যদি তারা ফিরে যায় মানব না এতগুলি কথা বলা হলো আল্লাহ পাক কি বললেন একটি কথার দিকে চলে আস যেটি সমান যাতে আমাদের সমান অধিকার রয়েছে আল্লাহ না বোধা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবো আর কারো ইবাদত করবো না ওলা নুশ্রিকা বিহিসাই আল্লাহর সাথে শিরিক করবো না আর আমরা একে অপরকে মানুষ মানুষকে রব হিসাবে পৃষ্ঠপোষক হিসাবে বিধান দাতা হিসাবে গ্রহণ করব না বিধান নেব একমাত্র আল্লাহ পাকের কাছ থেকে রসুল্লাহ হাদিস থেকে যদি না মানে ফিরে যায় যদি ফাকুলু তাহলে হে নবী হে মুসলিম তোমরা বলে দাও ইসাদু সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো বে আন্না মুসলিম যে আমরা মুসলিম তোমরা মানবে মানবে না মানবে না কোনো পরোয়া নেই আমি একা হইলেও বেআন্না মুসলিম আমরা মুসলিম মুসলিম ঘোষণা করতে আমরা আল্লাহকে মানি আল্লাহর দিন মানি কোরআন মানি সন্ন্যত মানি এ কথা বলতে কোন রকমের জাতি করে দ্বিধাদ্বন্দ্ব না থাকে ভয় ভীতি না থাকে পৌরু সাধু সাক্ষী থাকো তোমরা কালকে আমাদের এই সাক্ষী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বেআন্না মুসলিম আমরা স্পষ্ট ঘোষণা করেছি তারপরে লেখক বলছেন যে মোহাম্মদ রসুল্লাহ কলেমার দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ ইহ একটি অংশ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আর মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল এই মোহাম্মদ আল্লাহ প্রেরিত রসুল এর দলিল কি কোরআনে করিমে এর ব্যাখ্যা বা এর দলিল রয়েছে এই আয়াতগুলি সুরায় তবা আয়াত নম্বর একশো আঠাশে আল্লাহ পাকে ইরশাদ করেছেন দলিল ও শাহাদাতে আন্না মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম যে আল্লাহ রসুল এর দলিল প্রমাণ হচ্ছে কৌলহ তালা মহান আল্লাহ এই বাণী লাকাত আকুম রসুল তোমাদের নিকট একজন রসুল আগমন করেছেন মিন আনফুসেকুম তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক প্রথম সম্বোধন করেছেন আরব জাতিকে মক্কাবাসীকে বলছেন মিন আনফুসেকুম কোরাইশকে মিন আনফুসেকুম হে কোরাইশ তোমাদের বংশে হে আরব তোমাদের মধ্যে হে মক্কাবাসী তোমাদের মক্কা শহরে মিনান পৌঁছেছি হে মানব জাতি তোমাদের মধ্যে থেকে আমি ফেরেস্তা থেকে পাঠাইনি জিন থেকে পাঠাইনি মিনান পর্যন্ত আজিজুন আলিহে মা আনিস্তুম তোমাদের কষ্ট হলে তিনি বড় কষ্ট পান আজিজুন মানে এখানে শাকুন আজিজের কয়েকটি অর্থ হয় আজিজের কয়েকটি অর্থ হয় তিনটি অর্থ আপনাদেরকে বলে দিই সব জায়গায় আজিজ দেখলে যে আপনি একটা অর্থ লাগিয়ে দিবেন দিয়ে তর্জমা করবেন হবে না বাংলা তর্জমা কোরআন পড়ছেন আর দেখছেন আজিজুল আলী মান মৃত্যুম তোমাদের মুশকিল হলে তিনি অত্যন্ত অত্যন্ত কষ্ট বোধ করেন কে রাসুল্লাহ সাল্লাম আজিজুল মানে এখানে কষ্টের অর্থ করে দিল হ্যাঁ কেমন কথা কষ্টের অর্থ আজিজ মানে তো জানি যে পেয়ারা আজিজ মানে পেয়ারা না ইয়া আজিজি বলছেন না ইয়া আজিজি হ্যাঁ মাই ডিয়ার আজিজি বলছে আজকাল টিকিট গুলো তুই লেখা আজিজি আর রাকেট হ্যাঁ ডিয়ার প্যাসেঞ্জার আজিজি আজিজ মানে তো প্রিয় হয় আর আজিজ মানে আপনি করলেন কষ্ট কেমন অর্থ করলেন আপনি আবার আজিজ বল্লাহ আজিজুন হাকিম ওখানে আবার আজিজ মানে কি ওই আজিজ মানে কি এন্নাল্লাহ আজিজুন জুনতে কাম বল্লাহ আজিজুন হাকিম হ্যাঁ সর্বজয়ী আজিজ মানে সবার উপর যিনি জয় আজিজ সবাই তার কাছে নথি স্বীকার করতে পারত আজিজ এগুলি অর্থ রয়েছে এখানে আজিজ মানে হচ্ছে যাকে কোনো কাজে কষ্ট হয় আজিজুন তাকে কষ্ট হয় মানে তুম তোমাদের মুশকিল হলে তোমাদের অসুবিধা হলে নবী করিম সাল্লাম এক অত্যন্ত দয়ালু উম্মতের কোন লোককে যদি কষ্ট হয় তিনি অত্যন্ত কষ্ট বোধ করেন সুতরাং তোমাদেরকে এই কষ্ট থেকে বিপদ থেকে রক্ষা করতে চান কালিমা ইদাহ পড়ে নাও শিরিক ছেড়ে দাও পাঁচ অত্ত নামাজ পড়ো নবী সাল্লামের খাঁটি উম্মত হয়ে যাও হারিসুন আলিকুম তোমাদের জন্য অত্যন্ত আগ্রহী অর্থাৎ তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত আগ্রহী হারিস আগ্রহী বিল মমিন রউফুর রাহিম মোমিনদের ওপর অত্যন্ত দয়ালু এবং সহনশীল রউফ এবং রাহিম এখানে নবী করিম সাল্লামের গুণ বর্ণনা করা হয়েছে কতগুলি আল্লাহ পাকরাবুল আলমের গুণবাচক নাম রয়েছে যেগুলি আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে বলা যেতে পারে যেমন এই আয়াত প্রমাণ করে নবী সাল্লাম সম্পর্কে রহিম রউফ এবং রাহিম বলা হয়েছে কিন্তু যেসব নাম এমন অর্থ বহন করে যেটি আল্লাহ ছাড়া কারোর জন্য হতেই পারে না সেসব নাম আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা যায় না যেমন আল্লাহ রাজ্জাক রিজিক দাতা কেউ রিজিক দিতে পারে নাকি দেবী দেবতা আল্লাহদের কাছে দেবী দেবতা দিতে পারে তারপরে লক্ষ্মী দেবী তাদেরকে নাকি রিজিক দেয় তাই না আবার সরস্বতী দেবী তাদেরকে বিদ্যা দেয় ওই রকম মাজারপন্থী মুশিদের কাছে ওদের কাছে খাজা বাবা গরিব নামাজ গরিবের দাতা আবার জিলানি নাকি গৌসুল আজম মহান উদ্ধারকারী তো দিতে পারলো এর কথা তাহলে সত্য নয় মিথ্যা রাজ্জাক একমাত্র আল্লাহ পাকরব বলে সুতরাং কোন ব্যক্তিকে রাজ্জাক বলা যাবে না রাজ্জাক ভাই মিস্টার রাজ্জাক আজকালকার মডার্ন জমানায় কারণ নাম আব্দুর রাজ্জাক আর তার অফিসিয়াল নাম হচ্ছে মিস্টার রাজ্জাক হ্যাঁ যাইজ নাই কারণ নাম হচ্ছে আব্দুল খালেক আর গ্রাম্য ভাষা হচ্ছে খালেক ভাই ও খালেক সৃষ্টিকর্তা বা তার ভাই কি করে হে সৃষ্টিকর্তা আল্লাহ পাকরবুল আলমিন আসমান জমিনের মালিক আর অফিসিয়াল ভাষায় মিস্টার খালেক মিস্টার খালেক আর মিস্টার রহমান পর্যন্ত বলছে কারণ আব্দুর রহমান মিস্টার রহমান মিস্টার রহমান কি করে রহমানের মধ্যে আলানের ওজনে এত বেশি মোবালাগা রয়েছে অর্থ এত ব্যাপক অর্থ রয়েছে দয়ার যে দয়া কোনো মানুষের মধ্যে কোনো সৃষ্টির মধ্যে হতে পারে না সুতরাং রহমান আল্লাহ পাক ছাড়া কার উপরে বলা যাবে না এই ক্ষেত্রে তফসির কারদের ঐক্যমত রয়েছে নাকি রাহিম মোবালাগা সেটা কিন্তু এতে ওই মোবালাগা নেই যেটি আল্লাহ ছাড়া অন্য জন্য হয়তো বলা যাবে না সেজন্য বলা যাবে মানা শাহাদাতে আন্না মোহাম্মদান রসুল্লাহ আচ্ছা আমরা যে সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ রসুল এর অর্থ কি লেখক বলা শুরু করলেন আয়াত শুধু একটি পেশ করলেন এছাড়া কোরআনে করিম বহু আয়াত রয়েছে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করছি কোরআনে কেরিমে এমন কোন আয়াত বলেন যে আয়াতগুলিতে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ রসুল বলে আখ্যায়িত করা হয়েছে এ আয়াত ছাড়া মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ কুফার আল্লাহ রসুল বললেন আপনি শুধু মন্ত্র মুখে বলে নিলে হলো এর অর্থ কি অর্থগুলি শোনেন এবং এই অর্থ পালন না করলে মোহাম্মদ সাল্লামকে যেন সেই ব্যক্তি রসুল মানল না শুধু মন্ত্র পড়া নয় যে বেদতান্ত্রিক মন্ত্র বেদের মন্ত্র পড়ে নিলেন বা আজকাল জাদুকরের কিছু মন্ত্র রয়েছে মন্ত্রগুলি পড়লো আর কাউকে জাদু করে দিল কাউকে বান মেরিয়ে দিল কাউকে কিছু করলো এইরকম ইসলাম না ইসলাম হচ্ছে বাস্তব জীবনের দিনের নাম এমন একটি জীবন বিধান আসমানি জীবন বিধান যেটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়িত হবে সুতরাং কালেমা মোহাম্মদ রসুল্লাহ এ কথার বাস্তবায়ন হইতে হবে আপনার জীবনে দেখুন প্রথম কথা হচ্ছে মোহাম্মদ আল্লাহ রসুল বলার অর্থ তাহু ফিমা আমার যা তিনি আদেশ করেছেন সেসব আদেশের ক্ষেত্রে তাঁর আনুগত্য করা তাহলে যেই ব্যক্তি মোহাম্মদ সাল্লামের আনুগত্য করলো সেই ব্যক্তি যেন মোহাম্মদ রসুল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো সাক্ষ্য প্রদান করলো না হলে মন্ত্র পড়লো লাই লাইলাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়লো আর নবী সাল্লামের আনুগত্য করে না তাহলে সে যেন মন্ত্র পড়লো বাস্তব জীবনে ইসলামের বাস্তবায়ন করলো না প্রথম শর্ত হচ্ছে মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল বলার তা তৌফি আমার যা আদেশ করেছেন তার আনুগত্য করা শর্ত লাগিয়ে না কন্ডিশন লাগিয়ে যে রসুলের ওই হাদিস মানব কিন্তু দেখবো যে আমার হুজুররা মেনেছেন কিনা কিছু শর্ত লাগানো রয়েছে আর এক শ্রেণীর লোকেরা এইরকম শর্ত সাপেক্ষ হাদিস মানে সেই বকার হিসেবে হাদিস মানবে শর্ত সাপেক্ষ আমাদের রিগে আছে কিনা মুসলিম শরীফ হাদিস মানবে আমাদের ইমাম সাহেবের হুজুর সাহেবরা বলেছেন কিনা বললে তাহলে ঠিক আছে না না আর যদি কেউ সহি সহি হাদিসের উপর আমল করে স্পষ্ট হয়ে যাওয়ার পর সহি সহি হাদিস তাকে ভালো আলম স্পষ্ট করে দিলে এটি সহি হাদিস মানুষ নয় সহি হাদিস তারপরেও যদি বলে যে না শর্ত দিয়ে মানতে হবে তাহলে যদি পুরাপুরি নাও হয় আংশিক হাদিস অস্বীকার করল মুনকেরিনী হাদিস দুই রকম যারা হাদিসকে অস্বীকার করেছে তারা দুই রকম এক হচ্ছে ফুল পূর্ণরূপে মুনকেরিনী হাদিস হাদিস অস্বীকারী যারা আহলে করার পাকিস্তান থেকে জন্মেছে আবদুল্লাহ চাকড়া লবি একজন ছিল পাকিস্তানে সে জন্মেছে আর ভারত পাকিস্তান বাংলাদেশে তাদের কিছু তাদের কিছু লোক ছড়িয়ে পড়েছে যে কোরআনে যা আছে তাই মানে হাদিসে মানে মানি কোরআনে যা আছে কোরআনে তো নামাজ পড়ার তরিকাও নেই নামাজ পড়বে সেজন্য নামাজিও নয় তারা ইসলামের কোনো কিছু পালন করে না আল্লাহ বলেছেন কোরআন আতুস জাকাত জাকাত আড়াই শতাংশ দিতে হবে কোরআনে করতে হবে সত্তর আড়াই টাকা দিতে হবে নেশাব কতটুকু করতে হবে নাই কোরআনে কেরিমে তাহলে কোনো কিছুই তারা পালন করে না হচ্ছে আহলে কোরআন যারা পুরা পুরি মন করি না হাদিস হাদিস অস্বীকারী আর যারা হাদিসকে শর্ত লাগিয়ে মানে তারা আংশিক মন করি হাদিস পুরোপুরি হাদিস অস্বীকারী নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আংশিক ক্ষেত্রে কিয়াসের খেলাফ হয়ে গেছে জন্য হাদিস ছুড়ে দিল মনে করি না হাদিস আংশিক যুক্তিতে ধরে নাই কথা কেমন করে এটা হতে পারে আপনার যুক্তির কোন মূল্য আছে আল্লাহ পাক আপনাকে সীমিত ব্রেন দিয়েছেন রসুল্লাহ সাল্লামের জবান থেকে বেরিয়েছে সই হাদিস মহাদিসিন কেরামরা জয়ী বলেনি যাও বলেন সই হাদিস তারপরে আপনার আপত্তি কোথায় ওই সাল্লেম তসলিমা কোথায় চোখ বন্ধ করে মেনে নেওয়ার যে আল্লাহ পাক আদেশ করেছেন কোথায় ফালাওয়া রব্বেকে লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম যতক্ষণ পর্যন্ত রাসুল্লাহ সাল্লামের কাছে সমস্ত রকম সমস্যার সমাধান না নেবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না এই আপনার চরিত্র কোথায় শর্ত লাগিয়ে মানবেন আপনি না দেখতে হবে জিজ্ঞাসা করতে হবে অথচ আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে সহি সহি হাদিস তারপরে সমালোচনা করেন যারা সহি বুখারির কথা বলে সহি মুসলিমের কথা বলে তাদের সমালোচনা করে বিদাতিরা এটা বিদাতি লোক হ্যাঁ, কি পড়েছে কয় হরফ পড়েছে আর বোখারি মুসলিম বাংলা বোখারি নিয়ে চলে আসছে এইরকম সমালোচনা যারা করে এটি হচ্ছে বিদাতিদের লক্ষ্য চেনে নেন ভালো করে রসুল্লাহামের হাদিসের কথা পেশ করা হয় কালা রসুল্লাহ বলে যে না না না না এসব তোমার হক নেই এসব পেশ করা তোমার অধিকার নেই বিরাতিদের লক্ষ্য এটি তো প্রথম লক্ষণ হচ্ছে আপনি যে মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাসী এবং তার শাহাদাত দিয়েছেন মন্ত্র পড়েননি আপনি আনুগত্য করবেন তার আদেশে অর্থাৎ আখবারা যা সংবাদ দিয়েছেন বিশ্বাস করবেন যা সংবাদ দিয়েছেন বিশ্বাস করবেন তাহলে আপনি কবর আজা বিশ্বাস করবেন জান্নাত জাহানাম বিশ্বাস করবেন দাজ্জাল বিশ্বাস করবেন না করবেন না না বলবেন এগুলি হচ্ছে এগুলি হচ্ছে কি বলে যেটাকে আফসানাকে কি বলেন মানে কাল্পনিক ঘটনা কাল্পনিক কাল্পনিক ঘটনা কাল্পনিক জিনিস না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এমাম মাহাদির কথা বলেছেন হ্যাঁ যতটুকু সহি হাদিস দ্বারা প্রমাণ ততটুকু বিশ্বাস করবে অস্বীকার করে দেবেন তো নবী করিম সাল্লাম যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা নবী করিম সাল্লাহ সাল্লাম উটের গোস্ত খেলে উজু করতে বলেছেন এক শ্রেণীর বিদাদিদের লক্ষণ হচ্ছে গরুর গোস্ত খেলে উজু করতে হবে না খাসি খেলাম উজু করতে হবে না হ্যাঁ খরচ খেলেও উজু করতে হবে না আবার উটের গোস্ত খেলে কেন উজু করতে হবে যুক্তিটাকে বুঝাইতে হবে জানো সে চার্জ করছে রসুল্লাহ যে আর রসুল্লাহ বুঝিয়ে দেন কেন বললেন আপনি আবুদুল্লাহ এটাই সাহাবেকের তরিকে ছিল নবী সাল্লাম যা বলেছেন বিশ্বাস করেন যা সংবাদ দিয়েছেন বিশ্বাস করেন সংবাদ দিয়েছেন যে যেই ব্যক্তি ওটার অবস্থা করে উজু করুন আপনি যদি এরকমই যুক্তি জিজ্ঞাসা করেন তো আরেকজন অমুসলিম কাফের জিজ্ঞাসা করবে যে ভাই আপনার হাওয়া খারিজ হইলো পেছন দিক দিয়ে আর হাত মুখমন্ডল কেন ধুইছেন আসল জায়গায় ধুলেন না তার কি জবাব দেবেন আপনি যদি এরকম যুক্তি যুক্তি করে হাদিস অস্বীকার করেন হাদিস পালন করতে অসুবিধা হয় তাহলে ওই কাফের কি জবাব দেবেন হ্যাঁ আল্লাহ সানাউল্লাহ আমার স্ত্রীর জবাব তখন লাগবে কি করেছিলেন তিনি শুনেছেন একবার আর্যদের সাথে মোনাজারা চলছিল তর্ক চলছিল ভারতে আর্যরা বললো যে দেখো মুসলমান কত বেকুব দেখো না হাওয়া বেরোয় বাতাস বেরোয় কোন জায়গায় দিয়ে আর ধয় কোন কোন জায়গায় এত কি বেকুব কি হয় এইভাবে একবার লাঞ্ছিত করতে মুসলিম জবাব কোরআন হাদিস দিয়ে হবে যে আল্লাহ বলেছেন ফাকসিলু ওজুয়া কুমাই দিয়ে কুমিলাল তো কোরআন মানেই না কোরআনে বিশ্বাসী হলে তো বুঝাবেন তখন সানাউল্লাহ আমরতারি একটা লাঠি নিয়ে দিলেন পাথায় দুটা ইটে একবার দু চারটা বাড়ি দিল আর ওই সে আর্য যে যারা তর্ক করতে এসেছিল আর এরকম বেয়াদবি করছিল ইসলাম সম্পর্কে মুসলিম সম্পর্কে কান্না কাউ কাউ কাউ কাউ করে কান্না শুরু করলো চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হইল সান্নাউল্লাহ বললেন মনাজারা শেষ হয়ে গেছে আমার মনাজারা শেষ কিভাবে মনাজারা শেষ হইলো মারলাম পিঠে ওখান দিয়ে রক্ত বেরোনি লাঠি মেরেছি ওখানে চোখ দিয়ে পানি বেরোচ্ছে আর মুখ দিয়ে কাউ কাউ আওয়াজ বেরোচ্ছে কেন এর জবাব যদি দিয়ে দেয় তাহলে আমরা জবাব দিয়ে দেবো যে হাওয়া খারিজ হচ্ছে কোথাও থেকে আর আমরা মুখমন্ডল হাত দুচি পা দুচি উজু করছি নবী করিম সাল্লাহ সাল্লামের যা কিছু সংবাদ গাইবি সংবাদ দেখি না বুঝি না কবর রাজাব দেখি না বিশ্বাস করি জান্নাত দেখি না জাহান্নাম দেখি না বিশ্বাস করি হিসাব হবে জবাব দিতে হবে পুলসেরাত হবে বিশ্বাস করি নবী সাল্লাম খবর দিয়েছেন ওয়াজতে মা নাহা ওয়াজাজার এবং বেঁচে থাকা যা রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এবং সতর্ক করেছেন তা থেকে নবী সাল্লাম সতর্ক করেছেন নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা তা আপনার নিচে কাপড় নিয়ে যাবে না নিষেধ করেছেন বেঁচে থাকা এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহর শাহাদার দেওয়ার আপনার লক্ষণ যে শাহাদাত দিয়েছেন সত্যি অন্তর থেকে এবং কার্যক্রমে পরিণত করছেন আপনাদের অসুবিধা নেই এমন কোন হালকা ব্যাপার নবী সাল বলছেন মিনাল মাছ ফলে মিনাল কাবেন মেলাজা বলছে হালকা ব্যাপার তাহলে আপনি মোহাম্মদ রসুল্লাহর শাহাদাত আমলে দিলেন না আপনি মন্ত্র পড়েছেন এইরকম বহু জীবনের আপনার যে কোনো নিষেধ নিষেধ করেছেন অথচ আপনারা ছুটি হালকা লাগে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বাধা দিচ্ছেন আর আপনি করে যাচ্ছেন ওয়া আল্লাহ ইউবাদ আল্লাহ ইল্লা বেমা সারাহ এবং আল্লাহর শরীয়ত সম্মত এবাদত একমাত্র করবে আল্লাহর শরীয়তবিহীন অন্য কোনো এবাদত করবে না বলবে না যে না এটি যদিও হাদিসে নেই তো বিদাতে হাসানা যেই ব্যক্তি বললো যে হাদিসে নেই তবে বিদাতে হাসানা ওটা ভালো সেই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহর শাহাদাত কাজে কাজে কর্মে দিল না কয়েকটি অর্থ তাহলে ভুলবেন না তা তো ফিমা আমার ও তসদিক ও ফিমা আখবর ওয়াজতেনাব মা আনহ নাহা ও জাজার আর কি আর চারটি আচ্ছা, কথা মনে রাখবেন রসুল্লাহামের যদি সত্যি সত্যি হক আদায় করতে হয় আর যদি সত্যি আপনি মুসলিম হয়ে মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করে থাকেন কলিমা পড়ে থাকেন এই চারটি কাজ করবেন আর একটি কাজ করবেন যেটি হক রসুল্লাহামের হক তা হচ্ছে বেশি বেশি দরুদ ও সালাম পড়বেন সাহাবাই কেরামের তরিকা বিদাতি তরিকা নাই জল জলসবাজ মহফিরে সাল্লাহ সাইয়েদেনা নাই সম্মিলিত দুরুদ না হ্যাঁ যেইভাবে নবী করিম সাল্লাম সাহাবাই কেরামকে শিখিয়েছেন যখনই নাম আসবে রসুলে তখন কি বলবেন সাল্লাহ আলী সাল্লাম বিদাতি বক্তাদের লক্ষণ যে নাম আছে প্রিয় নবী বলেছেন হুজুর বলেছেন কিন্তু সাল্লাহ সাল্লাম বলে না আর শুরুতে মহব্বতের সাথে একটু জোরে সরে একটু অন্তর থেকে অন্তর খুলে একটু দুরুদ শরীফ পড়ুন আল্লাহ শুরু করে দিন ওয়ান লাইবাদ আল্লাহ দূরত পড়া ইবাদত কিনা দূরত পড়া এবাদত তাহলে এবাদত করতে হবে ইল্লা দেমা সারা শরীয়ত সম্মত শরীয়ত নাজেল হয়েছে মোহাম্মদ রসুল্লাহর ওপর এবং তার বাস্তবায়ন প্রথম সারির লোক যারা করেছেন তারা হচ্ছেন সাহাবাই ফাইন আমানু মা বেহি হে সাহাবাই তোমাদের মতো তারা যদি ইমান নিয়ে আসে পরবর্তী লোকেরা তাহলে তাহলেই হৃদায়ত পাবে আর নিজের পক্ষ থেকে দুরুদের তরিকা গড়ে নেবে দুরুদে তাজ দুরুদে জিনা দরুদে মাহি দুরুদে লাখি দুরুদে হম গাঞ্জুল আরস আর সন্ন্যতি তরিকা ছেড়ে দেবে তা চলবে না নবী সালামের সালাতে শাহাদা দিয়েছেন সুতরাং তাঁর থেকে সবকিছু আল্লাহ ফাকরুল আলম আমাদের মনে হক গ্রহণ করার জন্য যেন উদারতা দান করেন আল্লাহ বাতিলকে বাতিল বলে চিহ্নিত করার জন্য তৌফিক দান করেন বাতিল থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আমাদের মাতা পিতা আত্মীয় স্বজনদের গুনা খাতা যেন মাফ করে দেন যারা উম্মতে মুসলিমান মারা গেছে তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আল্লাহ যারা বেঁচে রয়েছে তাদেরকে হৃদয় রাখেন